তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান ফুল বাগানে ফুটাও তুমি কত রঙের ফুল সেই ফুলেরই সৌরবেরই দয় হয় বেকুল ফুল বাগানে ফুটাও তুমি কত রঙের ফুল সেই ফুলের সৌরবে হৃদয় হয় বেকুল ফুল বাগানে ফুটাও তুমি কত রঙের ফুল সেই ফুলের সৌরবে হৃদয় হয় বেকুল ভ্রমরে সে ফুল বাগানে গাই তোমারি গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান এই ভুবনের কি কিছু করেছ তুমি দান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান সূর্য ওঠে তোমার দয়া আলোর ধারা নিয়ে চন্দ্র হাসে তোমার প্রেমের জোৎস্না ছড়িয়ে সূর্য ওঠে তোমার দয়া আলোর দ্বারা নিয়ে চন্দ্র হাসে তোমার প্রেমের জোৎস্না ছড়িয়ে আকাশ ভরা তারার মেলা গাই তোমারি গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান এই ভুবনের সকল কিছু করেছ তুমি দান পাহাড় থেকে ঝর্ণা ঝরে তোমার ইশারায় কল কল সুরে নদী গান গেয়ে যায় পাহাড় থেকে ঝর্ণা জরে তোমার ইশারায় কল কল সুরে নদী গান গেয়ে যায় এমনি করে সাজিয়ে দিলে তামামে জাহান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান এই ভুবনের সকল কিছু করেছো তুমি দান এই ভুবনের সকল কিছু করেছো তুমি দান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান তুমি দয়াবান এই ভুবনের সকল কিছু করেছো তুমি দান এই ভবনের সকল কিছু করেছ তুমি দান এই ভবনের সকল কিছু করেছ তুমি দান